আয়সা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে তিনি কোমরে হাত রাখাকে অপছন্দ করতেন আর বলতেন ইয়াহুদিরা এমন করে সুবা রহমাতুল্লা আলহি আমার রহমাতুল্লা আলাহি হতে হাদিস বর্ণনায় সুফিয়ান রহমাতুল্লা আলাহি এর অনুসরণ করেছেন